บุ๊กทู ยี่สิบกุรีกุรีการสนทนาหนึ่งชัดขัตอัดดาเอกชัดขัตอัดดาเอกทำตัวตามสบายค่ะ อารามกุรีบชุนอารามกุรี বসুনทำตัวเหมือนอยู่บ้านคุณเองนะคะ অনুগ্রহ করে এটাকে নিজের বাড়ি মনে করুন অনুগ্রহ করে এটাকে নিজের বাড়ি মনে করুন คุณอยากดื่มอะไรคะ আপনি কি খাবেন আপনি কি খাবেন คุณชอบดนตรีไหมคะ আপনার কি সঙ্গীত পছন্দ আপনার কি সঙ্গীত পছন্দ ক্লাসিক খা আমার শাস্ত্রীয় সঙ্গীত পছন্দ আমার শাস্ত্রীয় সঙ্গীত পছন্দ นี่คือซีดีของดิฉันค่ะ এগুলো আমার সিডি এগুলো আমার সিডি คุณเล่นเครื่องดนตรีได้ไหมคะ আপনি কি কোনো বাদ্যযন্ত্র বাজান আপনি কি কোনো বাদ্যযন্ত্র বাজান นี่คือกีตาร์ของดิฉันค่ะ এটা আমার গিটার এটা আমার গিটার คุณชอบร้องเพลงไหมคะ আপনি কি গান গাইতে ভালোবাসেন আপনি কি গান গাইতে ভালোবাসেন আপনার কি সন্তান আছে আপনার কি সন্তান আছে আপনার কি কুকুর আছে আপনার কি কুকুর আছে ম্যাও মেখা আপনার কি বিড়াল আছে আপনার কি বিড়াল আছে এগুলো আমার বই এগুলো আমার বই ডি ดิฉันกำลังอ่านหนังสือ เล่ม นี้ আমি বর্তমানে এই বইটি পড়ছি আমি বর্তমানে এই বইটি পড়ছি คุณชอบอ่านอะไรคะ আপনি কি পড়তে ভালোবাসেন আপনি কি পড়তে ভালোবাসেন คุณชอบไปดูคอนเสิร์ตไหมคะ আপনার কি সঙ্গীতের আসরে যেতে ভালো লাগে আপনার কি সঙ্গীতের আসরে যেতে ভালো লাগে คุณชอบไปดูละครไหมคะ আপনার কি থিয়েটারে যেতে ভালো লাগে আপনার কি থিয়েটারে যেতে ভালো লাগে คุณชอบไปดูโอเปร่าไหมคะ আপনার কি যাত্রায় যেতে ভালো লাগে আপনার কি যাত্রায় যেতে ভালো লাগে กรุณาไปที่ www. book 2